অধ্যায় দুই ইমানের সাতাত্তর শাখা আল্লাহ পাক ইরশাদ করেন وإذا ما أنزلت سورة فمنهم من يقول فمنهم من يقول أيكم زادته هذه إيمانا فأما الذين آمنوا فزادتهم إيمانا وهم يستبشرون যখন কোনো সূরা অবতীর্ণ হয় তখন তাদের কেউই কেউই বলে এই সূরা আমাদের মধ্যেকার কার ইমান কতটা বৃদ্ধি করল বস্তুত যারা ইমানদার এ সূরা তাদের ইমান বৃদ্ধি করেছে এবং তারা আনন্দিত হয়েছে সূরা তওবা আয়াত একশো চব্বিশ অন্যত্র ঈর্ষাদ করেছেন إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون যখন তাদের নিকট কুরআনের আয়াত তিলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায় সূরা আনফাল আয়াত দুই উপরোক্ত আয়াত দুই থেকে বোঝা যায় কোরআনের আয়াত তিলাওয়াত তা মর্মার্থ সম্পর্কে চিন্তা ভাবনা এবং সে অনুযায়ী আমল করা হলে এই মানের উন্নতি অগ্রগতি ঘটে অর্থাৎ এই মানের নূর আস্বাদ ও শক্তি বৃদ্ধি পায় হজরত আলী রজিউল্লাহমান বলেন যখন ইমান অন্তরে প্রবেশ করে তখন একটি শ্রেতবিন্দুর মতো দেখায় তারপর যতই ইমানদারের উন্নতি হয় সেই শ্রেতবিন্দু ততই প্রসারিত হয়ে ওঠে এমনকি শেষ পর্যন্ত গোটা অন্তর নূরে ভরপুর হয়ে যায় তাফসিরে মাঝহারি চতুর্থ খণ্ড পৃষ্ঠা তিনশো ছাব্বিশ মারিফুল কুরআন খণ্ড চার পৃষ্ঠা চারশো চুরানব্বই হজরত আবু হুরাই রাজিউল্লাহমানু থেকে বর্ণিত আছে তিনি বলেন রসুল সাল্লাহ আলহিহসাল্লাম বলেন ইমানের সত্তরের উপর শাখা আছে তন্মধ্যেও সর্বোত্তম শাখা হলো দিলের বিশ্বাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলা এবং সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া আর লজ্জাশীলতা ইমানের একটি অন্যতম শাখা মুসলিম শরীফ খণ্ড এক পৃষ্ঠা সাতচল্লিশ ইমান ও ইসলাম কতগুলো কার্যের সমষ্টির নাম সেই কার্যগুলির মধ্যে কতগুলো দিলের দ্বারা সম্পাদিত হয় কতগুলো জবান দ্বারা সম্পাদিত হয় এবং কতগুলো শরীর এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা সম্পূর্ণ হয় মোট কার্য সাতাত্তরটি দেহ দিলের দ্বারা সম্পূর্ণ হয় তিরিশটি জবানের দ্বারা সম্পূর্ণ হয় ষাটটি এবং হাত পা ইত্যাদি বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা সম্পূর্ণ হয় চল্লিশটি বিস্তারিত নিম্নরূপে এই মান সংশ্লিষ্ট তিরিশটি কাজ যা দিলের দ্বারা সমাধা হয় এক আল্লাহ তালার উপর ইমান আনায়ন করা আল্লাহকে বিশ্বাস করা এবং আল্লাহর ওপর ইমান আনয়ন অর্থ হচ্ছে শুধু আল্লাহ তালার অস্তিত্ব স্বীকার করা নয় বরং অস্তিত্বের প্রতি বিশ্বাসের সঙ্গে সঙ্গে তিনি যে অনাদি অনন্ত চিরঞ্জীব নিরাকার তা স্বীকার করা এবং তার সিফাত অর্থাৎ তার মহৎ গুণাবলী স্বীকার করা এবং তিনি যে এক অদ্বিতীয় সর্বশক্তিমান ও দয়াময় এটাও স্বীকার করা এবং তিনি ব্যতীত অন্য কেউই ইবাদতের যোগ্য নয় এ কথাও বিশ্বাস করা কর্তব্য দুই সবই আল্লাহ তালার সৃষ্ট এর উপর ইমান রাখা মুসলমানগণের অকাট্য বিশ্বাস ও ইমান রাখতে হবে যে ভালো মন্দ ছোট বড় সমস্ত বিষয় ও বস্তু নিচয়ের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ তালা সৃষ্টিকর্তা হিসেবে একমাত্র আল্লাহ তালা ব্যতীত অন্য কেউ নেই তিন ফেরাস্তা সম্বন্ধে ইমান ফেরাস্তাগণ নিষ্পাপ তারা আল্লাহর প্রিয় ও ফর্মাবর্দা বান্দা কোনো কাজেই তারা বিন্দুমাত্র নাফরমানি করে না তাদের আল্লাহ প্রদত্ত ক্ষমতাও অনেক বেশি আল্লাহ তালা তাদের উপর অনেক জিম্মাদারি অর্পণ করেছেন চার আল্লাহর কিতাব সম্বন্ধে ইমান রাখা পবিত্র কুরআন সম্বন্ধে এরূপ ইমান রাখতে হবে এ মহান কিতাবটি কোনো মানুষের রচিত নয় বরং তা অদুপন্ত আল্লাহ তালার কালাম বা বাণী পবিত্র কুরআন অক্ষরে অক্ষরে অকাট্য সত্য এছাড়াও পূর্ববর্তী নবীগণের প্রতি যেসব ছোট বড় উহি বা কিতাব নাজিল হয়েছিল সবই অক্ষরে অক্ষরে সত্য ও অকাট্য ছিল অবশ্য পরবর্তীকালে লোকেরা ওইসব বিকৃতি ও পরিবর্তন করে ফেলেছে কিন্তু কুরআনুল কারিমকে শেষ পর্যন্ত অপরিবর্তনীয় রূপে সংরক্ষণ করার ভার স্বয়ং আল্লাহ তালা নিয়েছেন সেই হিসেবে পবিত্র কুরআন অবিকল নাজিলকৃত অবস্থায় বিদ্যমান রয়েছে পবিত্র কুরআনকে কেউ বিকৃত করতে পারবে না পাঁচ নবী রসুল আলহিমুসাল্লামগণ সম্বন্ধে ইমান রাখা বিশ্বাস রাখতে হবে নবী বা রাসুল আলহিমুসাল্লামগণ বহু সংখ্যক ছিলেন তারা সকলেই নিষ্পাপ ও ব্যাগুনা ছিলেন তারা স্বীয় দায়িত্ব যথাযথ আদায় করেছে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহসাল্লাম তার আনিত শরিয়াতি আমাদের পালনীয় ছয় আখিরাত সম্বন্ধে ইমান রাখা আখিরাতের ওপর ইমান রাখার অর্থ হল কবরের সওয়াল জবাব ও সওয়াল আজাব বিশ্বাস করা হাসরের ময়দানে আদি থেকে অন্ত পর্যন্ত পৃথিবীতে আগত সকল মানুষ একত্রিত হবে ন্যাকি বদি পরিমাণ করা হবে ইত্যাদির প্রতি বিশ্বাস রাখা অর্থাৎ কিয়ামত সম্বন্ধে যত কথা কোরআন ও হাদিস শরীফে এসেছে সব বিশ্বাস করা জরুরি সাত তাকদির সম্বন্ধে ইমান রাখা তাকদির সম্বন্ধে কখনো তর্ক বিতর্ক করবে না বা মনে সংশয় সন্দেহ স্থান দিবে না দুনিয়াতে যা কিছু হয়েছে হচ্ছে এবং হবে সবই আল্লাহর একচ্ছত্র নিয়ন্ত্রণাধীন হুকুমের তাবেদার আল্লাহ পাকের ক্ষমতাই সব কিছু হয় অবশ্য আল্লাহ মানুষকে ইচ্ছা ও কাজের ইখতিয়ার দিয়েছেন মানুষ নিজের ইখতিয়ার ও ইচ্ছায় ভালো মন্দ যা কিছু করবে আল্লাহ তার প্রতিদান দিবেন আট বেহেস্তের উপর ইমান রাখা পবিত্র কোরআনের অসংখ্য আয়াতে বেহেস্তের কথা উল্লেখ আছে আল্লাহ পাক ন্যাক্কার মুমিন বান্দাদেরকে বেহেস্তে তাদের আমলের যথার্থ প্রতিদান ও পুরস্কার দিবেন তারা ইমান ও ন্যাক আমলের বদৌলতে চিরকাল বেহেস্তের অফরন্ত নিয়ামত ও শান্তি ভোগ করবেন বেহেস্তের বাস্তবতা সম্পর্কে দৃঢ় ইমান রাখতে হবে নয় দুজকের উপর ইমান রাখা পবিত্র কুরআনের বহু আয়াতে দুর্যোগের কথা উল্লেখ রয়েছে আল্লাহ পাক কাফির ফাসিক ফাজির ও বৎকারদেরকে জাহান্নাম বা দুজকে তাদের কৃতকর্মের উপযুক্ত পরিণাম বা শাস্তি দেবেন কাফিররা চিরকাল জাহান্নামে থাকবে আর গুনাহগার ইমানদাররা জাহান্নামে নির্দিষ্ট মেয়াদে শাস্তি ভোগের পর ইমানের বদৌলতে জান্নাতে যাবে দুজকের বাস্তবতার উপর ইমান রাখতে হবে দশ অন্তরে আল্লাহর মহাব্বত রাখা অন্তরে মহান আল্লাহর প্রতি সর্বদা মহাব্বত বিদ্যমান রাখতে হবে এমনকি দুনিয়ার সব কিছু থেকে আল্লাহ পাকের মহব্বত বেশি থাকতে হবে মহান আল্লাহ তালা পবিত্র কুরআনের মাজিদে ইস্বাদ করেন যারা মুমিন আল্লাহর প্রতি তাদের মহাব্বত সর্বাধিক প্রকট এগারো আল্লাহর ওয়াস্তে কারো সাথে দুস্তি ও দুশ্মনী রাখা রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন যার মধ্যে তিনটি গুণ থাকবে সে ইমানের মধুরতা প্রকৃত স্বাদ অনুভব করতে পারবে ক যে ব্যক্তি আল্লাহ ও তার রাসুলকে সর্বাধিক মহব্বত করবে খ কোনো ব্যক্তি বা বস্তুর সাথে মহাব্বত করতে হলে আল্লাহর উদ্দেশ্যেই করবে অন্য কোনো উদ্দেশ্য করবে না গ কোনো ব্যক্তি বা বস্তুকে মন্দ জানতে হলে শুধুমাত্র আল্লাহর ওয়াস্তে মন্দ জানবে সূত্র মোসনাদে আহমদ খণ্ড তিন পৃষ্ঠা একশো তিন একশো চুয়াত্তর দুইশো ত্রিশ দুইশো আটচল্লিশ দুইশো অষ্টআশি বারো রসুল সাল্লাহ আলাইসাল্লামের প্রতি মহব্বত রাখা সুন্নতকে ভালোবাসা রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামের প্রতি মহব্বত রাখা ইমানের বিশেষ শাখা এর অর্থ শুধু মোহাব্বতের দাবি করা বা নাত গজল পড়া নয় বরং তার সংশ্লিষ্ট কর্তব্যগুলো পালন করতে হবে যথা এক অন্তরের দ্বারা রসুল সাল্লাহ সাল্লামকে ভক্তি করতে হবে দুই বাহ্যিকভাবে তার আদব তাজিম রক্ষা করতে হবে তিন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের উপর দুরুদ ও সালাম করতে হবে চার রসুল সাল্লাহ আলাইসাল্লামের সুন্নত তরিকায় পায়রবি করতে হবে তেরো ইখলাসের সাথে আমল করা যে কোনো ন্যাক কাজ খালিসভাবে আল্লাহকে রাজি খুশি করার নিয়তে করা ইমানের দাবি নিয়ত খালিস হবে মুনাফেকি ও রিয়া থাকতে পারবে না মমিনের সকল কাজ একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্যই হতে হবে চোদ্দ গুনাহ থেকে তবা করা তবা শুধু গদবাধা কতগুলো শব্দ উচ্চারণের নাম নয় বরং গুনাহের কারণে অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়ে তা থেকে সম্পূর্ণরূপে পরহেজ করা জরুরি এক বুজুর্গ আরবিতে অতি সংক্ষেপে তবার ব্যাখ্যা এভাবে করেছেন গুনাহের কারণে মনের ভিতর অনুতাপের আগুন জ্বলাকেই তওবা বলে হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাজুল্লাহ আনহু বলেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেছেন অনুতাপের নামই তওবা মুসনাদে আহমদ খণ্ড এক পৃষ্ঠা তিনশো ছিয়াত্তর চারশো তেইশ চারশো তেত্রিশ পনেরো অন্তরে আল্লাহর ভয় রাখা হজরত মুয়াজ রাজিউল্লাহ আনহু থেকে রেওয়ায়ত আছে যে ইমান ওয়ালার দিল কখনোই ক্ষুদার ভয় ছাড়া থাকতে পারে না সবসময় তা আল্লাহর ভয়ে কম্পমান থাকে কোনো সময় নিশ্চিত হয়ে বসে থাকতে পারে না সূত্র আলিয়াতুল আউলিয়া ষোলো আল্লাহ পাকের রহমতের আশা করা কুরআনুল কারিমে আছে যারা কাফির তারাই শুধু আল্লাহ পাকের রহমত হতে নিরাশ হয় আল্লাহ রহমতের আশা রাখা ইমানের একটি বিশেষ শাখা সতেরো লজ্জাশীলতা বজায় রাখা রসুল্লাহ সাল্লাহ আলহিহসাল্লাম ইরশাদ করেছেন লজ্জাশীলতা ইমানের একটি বড় শাখা সূত্র বুখারি খণ্ড এক পৃষ্ঠা ছয় মুসলিম খণ্ড এক পৃষ্ঠা সাতচল্লিশ আঠারো শুকর গুজার হওয়া শুকর দুই প্রকার ক আল্লাহর শুকর আদায় করা যিনি প্রকৃত দাতা আল্লাহ তালা বলেন আমার শুকর করো না শুক্রি করো না খ মানুষের শুকর আদায় করা অর্থাৎ যাদের হাতের মাধ্যমে আল্লাহ পাকের নিয়ামত পাওয়া যায় তাদের শুকর করা রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি মানুষের সুক্রিয়া আদায় করল না সে আল্লাহর সুক্রিয়া করল না উনিশ অঙ্গীকার রক্ষা করা আল্লাহ তালা বলেন হে ইমানদারগণ অঙ্গীকার পূর্ণ করো অর্থাৎ কাউকে কোনো কথা দিয়ে থাকলে তার রক্ষা করো সূত্র সুরামাইদা আয়াত নম্বর এক বিশ সবর বা ধৈর্য ধারণ করা আল্লাহ তালা বলেন যারা সবর করে আল্লাহ তালা তাদের সাথে সহায় আছেন একুশ তাওয়াজ্জু বা নম্রতা অবলম্বন করা নম্রতা অর্থ নিজেকে নিজের অন্তর থেকে সকলের তুলনায় ছোট মনে করা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে নম্রতা অবলম্বন করে আল্লাহ তালা তার মর্যাদা বাড়িয়ে দেন সূত্র হিলিয়াতুল আউলিয়া খণ্ড সাত পৃষ্ঠা একশো উনত্রিশ মিসকাত চারশো চৌত্রিশ বাইশ দয়ার্দ ও স্নেহশীল হওয়া হজরত আবু হুরাই রাদিউল্লাহ আনহু থেকে বর্ণিত আছে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি দুর্ভাগা তার থেকেই দয়া ছিনিয়ে নেওয়া হয় সূত্র মুসনাদি আহমদ খণ্ড দুই পৃষ্ঠা তিনশো এক উতিরমিজি শরীফ খণ্ড দুই পৃষ্ঠা চোদ্দ তেইশ তাকদিরে সন্তুষ্ট থাকা তাকদিরে সন্তুষ্ট থাকাকে রিয়াবিল কাজা বলে মহান আল্লাহর সকল ফয়সালা সন্তুষ্ট চিত্তে গ্রহণ করা আল্লাহর হুকুমে বিপদ আপদ বা দুঃখ কষ্ট আসতে অসন্তুষ্ট না হওয়ার অর্থ এই নয় যে মনে কষ্ট লাগতে দিবে না প্যারাশনও হবে না কেননা কষ্টের বিষয়ে কষ্ট লাগাই তো স্বাভাবিক তবে আসল কথা হচ্ছে কষ্ট লাগলেও বুদ্ধির দ্বারা ও জ্ঞানের দ্বারা তার মাধ্যমে কল্যাণ আছে এটা আল্লাহ পাকেরই হুকুম হয়েছে মনে করে সেটা পছন্দ করবে কষ্টকে মনে স্থান দেবে না তেইশ তাওয়াক্কুল অবলম্বন করা আল্লাহ তালা বলেছেন যাদের ইমান আছে তাদের শুধু আল্লাহ তালার উপরই তাওয়াক্কুল করা উচিত পঁচিশ অহংকার না করা অহংকার না করা অর্থাৎ অন্যের তুলনায় নিজেকে নিজে ভালো এবং বড় না করা ইমানের অঙ্গ তাবারানি নামক হাদিসের কিতাবে একটি হাদিস বর্ণিত আছে তিনটি জিনিস মানুষের জন্য সর্বনাশকারী ক লোভ যে লোভকে না সামলিয়ে বরং মানুষ তার অনুগত হয় খ নফসানি খায়েশ যে নফসানি খায়েশকে দমন না করে বরং তার চাহিদা অনুযায়ী কাজ করে যায় গ অহংকার তাকাব্বুর বা অন্যের তুলনায় নিজেকে ভালো ও বড়ে মনে করে সূত্র তাবারানি আউসাদ খণ্ড পাঁচ পৃষ্ঠা চারশো ছিয়াশি হেলিয়া খণ্ড তিন পৃষ্ঠা দুইশো উনিশ ছাব্বিশ চুগলখুরি কিনা ও মনোমালিন্য বর্জন করা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন চুগলখুরি ও কিনা মানুষকে দুযোগে নিয়ে ফেলে অতএব কোনো মুমিনের দিলেই এই গর্হিত কলসাদ থাকা উচিত নয় সুতরাং তাবারানি আউসাদ খণ্ড পাঁচ পৃষ্ঠা একশো পঁচিশ হাদিস চার হাজার ছয়শো তিপ্পান্ন সাতাশ হাসাদ বা হিংসাবিদ্বেষ বর্জন করা রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম ইরশাদ করেন অগ্নি যেমন কাঠকে ভসম করে ফেলে তদ্রূপ হিংসা মানুষের ন্যাকিকে ভসম করে ফেলে অতএব খবরদার খবরদার তোমরা কখনো হিংসাবিদ্বেষ করবে না সূত্র ইবনে মাজা পৃষ্ঠা তিনশো দশ আঠাশ ক্রুদ ধমন করা আল্লাহ তালা কুরআনুল কারিমে ক্রুদ ধমনকারীদের প্রশংসা করেছেন অনর্থক রাগ করা গুনাহ রাগ ক্রোধ দমনে হাদিসের তাগিদ এসেছে তবে ইসলামের বিরুদ্ধে কোনো আয়াত আসলে সেখানে ক্রোধ ও অসন্তুষ্টি প্রদর্শনে ইমানের দাবি উনত্রিশ অন্যের অনিষ্ট সাধন ও প্রতারণা না করা রসুল সাল্লাহ আলহিহাল্লাম বলেছেন যে অন্যের ক্ষতি করে অর্থাৎ পরের মন্দ চায় অপরকে ঠকায় ধোকা দেয় তার সাথে কোনো সংস্রবি নেই সতেরো মুসলিম শরীফ খণ্ড এক পৃষ্ঠা সত্তর তিরিশ দুনিয়ার অত্যাধিক মায়া মোহব্বত ত্যাগ করা নবী করিম সাল্লাহ আলাইহসাল্লাম বলেন বলেন যে দুনিয়াকে ভালোবাসবে তার আখিরাতের লোকসান হবে এবং যে যে আখিরাতকে ভালোবাসবে তার দুনিয়ার কিছু ক্ষতি হবে হে আমার উম্মদগণ তোমাদের মঙ্গলের জন্যে আমি তোমাদেরকে বলছি তোমরা অস্থায়ী ও ক্ষণস্থায়ী দুনিয়াকে ভালোবেসে চিরস্থায়ী আখিরাতকে নষ্ট করে দিও না তোমরা সকলেই চিরস্থায়ী পরকালকেই শক্তভাবে ধরো এবং বেশি করে ভালোবাসো অর্থাৎ দুনিয়ার মহাব্বত পরিত্যাগ করে আখিরাতের প্রস্তুতিতে আমলের প্রতি যথাযথ ধাবিত হও সূত্র মুসনাদে আহমদ খণ্ড চার পৃষ্ঠা চারশো বারো বাইহাকি খণ্ড তিন পৃষ্ঠা তিনশো সত্তর এই মান সংশ্লিষ্ট সাতটি কাজ যা জবানের দ্বারা সমাধা হয় একত্রিশ কালিমা পড়া কালিমার অর্থ আল্লাহ তালার সঙ্গে বান্দার অঙ্গীকারের কথা দিলে বিশ্বাস করার সাথে সাথে মুখে স্বীকার করা ইমাম আহমদ রহিমুল্লাহ একটি হাদিসে বর্ণনা করেছেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন তোমরা ইমান তাজা করতে থাকবে আর্জ করা হলো ইয়া রসুল্লাহ ইমান তাজা করতে হবে কেমন করে রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম ইরশাদ করলেন খুব বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকবে সূত্র আহমদ খণ্ড দুই পৃষ্ঠা তিনশো উনষাট হজরত আবু সাইদ খুদ্রি রাজিউল্লাহানহু ও হজরত আবু হুরাই হতে রিওয়ায়ত আছে রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন মৃত্যুর ধারপ্রান্তে উপনীত মুমূর্ষ লোকেদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার তালকিন দাও সূত্র মুসলিম শরীফ খণ্ড এক পৃষ্ঠা তিনশো এত ব্যতীত লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার ফজিলত সম্বন্ধে আরও অনেক হাদিস বর্ণিত হয়েছে অন্তরে আল্লাহ ও রসুল সাল্লাহ আলাইস্লামের প্রতি ইমানের পাশাপাশি মুখে তার প্রকাশই রয়েছে কালিমার ভিতর বত্রিশ কুরআন মাজিদ তিলাওয়াত করা রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কুরআন মাজিদ তিলাওয়াত করতে থাকো কেননা কুরআন মাজিদ তিলাওয়াত করতে থাকবে কেয়ামতের দিন স্বয়ং কুরআন স্বয়ং কুরআন মাজিদ তাদের জন্য সাফাত করবে সূত্র মুসলিম শরীফ খণ্ড এক পৃষ্ঠ দুশো সত্তর তেত্রিশ দিনী ইলম শিক্ষা করা রসলুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন আল্লাহ তালা যার ভালো করার ইচ্ছা করেন তাকে দিনের ইলম ও কুরআনই জ্ঞান দান করেন সূত্র বুখারি খণ্ড এক পৃষ্ঠা ষোলো ও মুসলিম শরীফ খণ্ড এক পৃষ্ঠা তিনশো তেত্রিশ তিনি আরও বলেছেন ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফর্জ সূত্র ইবনে মাজাহ পৃষ্ঠা বিশ আরবি ভাষায় ভূপত্তি না থাকার কারণে এবং এবং ওস্তাদের কাছে হাদিস না পড়ার দরুন অনেকে এই হাদিসের দ্বারা আধুনিক বিদ্যার নামে ভাষা শিক্ষা এবং জ্ঞানের নামে জড়জগতের জ্ঞান লাভের অর্থ বুঝে এবং বুঝিয়ে থাকে এটা সম্পূর্ণ ভুল ও মন গড়া ব্যাখ্যা এখানে ইলম দ্বারা একমাত্র দিনের জ্ঞানী উদ্দেশ্য তেতাল্লিশ দিনই ইলম শিক্ষা দেওয়া রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম বলেন কারো নিকট কোনো ইলমের কথা জিজ্ঞাসা করা হলে অর্থাৎ শিক্ষাপ্রার্থী হলে সে জানা সত্ত্বেও যদি তা প্রকাশ না করে অর্থাৎ শিক্ষা না দেয় তবে কেয়ামতের দিন আল্লাহ তালা তাকে আগুনের লাগাম পড়িয়ে শাস্তি দেবেন সূত্র আবু দাউদ খণ্ড দুই পৃষ্ঠা পাঁচশো পনেরো ও তিরমেদি শরীফ খণ্ড দুই পৃষ্ঠা তিরানব্বই অন্য হাদিসে এসেছে দিন শিক্ষা দানকারীর জন্য আসমান ও জমিনের সকল মাখলুক দোয়া করতে থাকে সূত্র তিরমিজি শরীফ খণ্ড দুই পৃষ্ঠা সাতানব্বই ও মিসকাত শরীফ খণ্ড এক পৃষ্ঠা চৌত্রিশ তাই আল্লাহ পাক যাকে দিন ইলম দান করে সৌভাগ্যমণ্ডিত করেছেন তার কর্তব্য হল অন্যকে সেই ইলম শেখান পঁয়ত্রিশ আল্লাহ নিকট দোয়া বা প্রার্থনা করা হজরত আনাস রাজিউল্লাহ আনহু রিওয়ায়ত করেন যে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন দোয়া ইবাদতের মগজ সূত্র তিরমিজি শরীফ খণ্ড দুই পৃষ্ঠা একশো পঁচাত্তর রসুল সাল্লাহ আলাইসাল্লাম আরও বলেন আল্লাহর নিকট দোয়া চাওয়ার মতো মূল্যবান জিনিস আর নেই অর্থাৎ বান্দা যদি আল্লাহ তালার কাছে কিছু চায় তবে আল্লাহ তালা বড়ই সন্তুষ্ট হন তিরমিদ শরীফ খণ্ড দুই পৃষ্ঠা একশো পঁচাত্তর তাই আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে হাজত চাইতে হবে ছত্রিশ আল্লাহর জিকির করা হজরত আবু মুসা আল আশআরি রাজিউল্লাহ আনহু থেকে রিওয়ায়ত করেন প্রিয়ানবী রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে আল্লাহর জিকির করে সে জীবিতের নেই আর যে জিকির করে না সে মৃত্যুতুল্য সূত্র বুখারি খণ্ড দুই পৃষ্ঠা ও মুসলিম শরীফ খণ্ড এক পৃষ্ঠা দুশো পঁয়ষট্টি রাসুল আকরাম সাল্লাহ আলহিহাসাল্লাম বলেন বিভিন্ন জিনিসের ময়লা দূর করার জন্য বিভিন্ন ব্যবস্থা ও যন্ত্র আছে দিলের মলিনতা দূর করার জন্য ব্যবস্থা হচ্ছে আল্লাহর জিকির সূত্র বাই হাকিম সু আবুল ইমান খণ্ড এক পৃষ্ঠা তিনশো ছিয়ানব্বই সাত্রিশ বেহুদা কথা হতে জবানকে রক্ষা করা হজরত সাহল বিন সাদ রাজিউল্লাহানু বর্ণনা করেন রাসুল করিম সাল্লাহ আলহিহাসাল্লাম বলেন আমার জন্য যে ব্যক্তি দুটি জিনিসের জিম্মাদার বা জামিন হবে এক যা তার উষ্ঠদয়ের মাঝে আছে অর্থাৎ জিব্বা দুই যা তার উরুদয়ের মাঝে আছে অর্থাৎ লজ্জাস্থান আমি তার জন্য বেহেস্তের জামিন ও জিম্মাদার হয়ে যাব বুখারি শরীফ খণ্ড দুই পৃষ্ঠা নয়শো আটান্ন ইমান সংশ্লিষ্ট চল্লিশটি কাজ যা বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা সমাধা হয় বাহ্যিক অঙ্গ প্রতঙ্গের দ্বারা ইমানের মোট চল্লিশটি কার্য সমাধা হয় তন্নদেহ ষোলোটি কাজ নিজেই করতে হয় ছয়টি নিজের লোকেদের সঙ্গে করতে হয় এবং আঠারোটি অন্যান্য জনসাধারণের সাথে করতে হয় বিস্তারিত নিম্নরূপ ইমান সংশ্লিষ্ট ষোলোটি কাজ যা নিজে নিজেই করতে হয় আটত্রিশ পাক সাফ ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা হজরত রসুল করিম সাল্লাহ আলহিহাসাল্লাম ইরশাদ করেন তাহারাত তথা পাক সাফ থাকা ইমানের অর্ধেক মুসলিম শরীফ খণ্ড এক পৃষ্ঠা একশো আঠারো উনচল্লিশ নামাজ কায়েম করা রসুল করিম সাল্লাহ আলহিহাসাল্লাম ইরশাদ করেন তোমাদের ছেলে মেয়েদের বয়স যখন সাত হয় তখন তাদেরকে নামাজ পড়ার জন্য আদেশ করো দশ বছর হলে যদি তারা নামাজ না পড়ে তাহলে তাদেরকে হাতের দ্বারা শাস্তি দিয়ে নামাজ পড়ো আর তাদের শয়নের বিছানা পৃথক করে দাও অর্থাৎ যখন তাদের কিছু জ্ঞান বুদ্ধি হয় তখন তাদেরকে পৃথক বিছানায় শুতে দাও সূত্র আবুদাউদ শরীফ খণ্ড এক পৃষ্ঠা সত্তর নামাজ পড়ার প্রভূত ফজিলত ও সওয়াব এবং নামাজ তরক করার কঠিন শাস্তি ও আজব সম্বন্ধে কুরআনে বহু আয়াত ও প্রচুর হাদিসে বর্ণনা আছে চল্লিশ জাকাত দেয় হজরত আবু হুরাই রাজিউল্লাহনহু রিওয়ায়ত করেন রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেন আল্লাহ তালা যাদেরকে মাল দান করেছেন তারা যদি জাকাত না দেয় তাহলে কেয়ামতের দিন সেই মালের দ্বারা বিষাক্ত সাপ বানানো হবে এবং সেই সাপ তাদের গলায় পেঁচিয়ে দেওয়া হবে সূত্র বুখারি শরীফ খণ্ড এক পৃষ্ঠা একশো আঠারো একচল্লিশ রোজা রাখা রোজার ফজিলত সম্বন্ধে এবং রোজা ছাড়লে যে কত বড় গুণা হয় সে বিষয়ে অনেক হাদিসে বর্ণিত আছে এক হাদিসে হজরত রাসুল করিম সাল্লাহ আলহিহাসাল্লাম ইরশাদ করেন ইচ্ছাপূর্বক রমজানের কোনো একটি রোজা ছেড়ে দিলে সারা জীবন রোজা রেখেও তার ক্ষতিপূরণ সম্ভব নয় সূত্র বুখারি শরীফ খণ্ড এক পৃষ্ঠা দুশো উনষাট বিয়াল্লিশ হজ করা ওমরা পৃথক আমল হলেও তা হজেরই একটি পর্যায় হজরত আবু উমামা রাজিউল্লাহান হতে রেওয়ায়ত আছে হজরত রাসুল করিম সাল্লাহ আলহিহাসাল্লাম ইরশাদ করেন গরিব হওয়া বাদশার জুলুমগ্রস্ত হওয়া কিংবা রোগাক্রান্ত হওয়া এই তিন কারণে হজ না করতে পারলে তাকে তাতে গুণা হবে না এই তিন প্রকার বাধা বিঘ্নয়ের কোনো একটি না থাকা সত্ত্বেও যে ব্যক্তি হজ না করবে তার ইচ্ছা চাই সে ইহুদি হয়ে মারা যাক বা নাসারা হয়ে মারা যাক অর্থাৎ মুসলমান হিসাবে তার মৃত্যু শঙ্কামুক্ত নয় সূত্র সুনানে ধারিমি খন্দ দুই পৃষ্ঠা পঁয়তাল্লিশ অবশ্য রোগাক্রান্ত ধনী ব্যক্তির হজ মাফ হবে না রোগমুক্তির সম্ভাবনা না থাকলে তার উপর হজ বদল করানো জরুরি তেতাল্লিশ ইতিকাফ করা হজরত আয়েশা রাজিউল্লাহ আনহা রিওয়ায়ত করেন যে রসুল রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামকে আল্লাহ তালা যে যাবৎ না উফাত দিয়েছেন সে যাবৎ তিনি সর্বদা রমজান শরীফের শেষ দশ দিন ইতিকাফ করতেন এবং তার ইন্তিকালের পর সম্মানিতা বিবিগণ ইতিকাফ করেছেন চটুল্লিশ হিজরত করা ইমান বাঁচানোর জন্য স্বজন ও স্বদেশ ত্যাগ করে অন্যত্র নিরাপদ আশ্রয় গ্রহণকে হিজরত বলে হজরতের রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেন হিজরতের কারণে পূর্ববর্তী সমস্ত গুণা মাফ হয়ে যায় সূত্র মুসলিম শরীফ খণ্ড এক পৃষ্ঠা ছিয়াত্তর পঁয়তাল্লিশ নজর বা মান্যত পূরণ করা হজরত রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আল্লাহর ফরমানবাদী করার নজর বা মান্যত মানবে তার সেই নজর বা মান্যত পুরা করতে হবে কিন্তু কেউ যদি আল্লাহর নাফরমানি করার মান্যত মানে তাহলে সেই মান্যত পুরা করা যাবে না এই ধরনের মান্নাত করা গুণা সূত্র বুখারি শরীফ খণ্ড দুই পৃষ্ঠা নয়শো একানব্বই ছেচল্লিশ কসম রক্ষা করা পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে কসম খেলে তা রক্ষা করো অর্থাৎ কসম খেলে তা ঠিক রাখা এবং কসম ভঙ্গ করলে তার কাফারা দেওয়া কর্তব্য সূত্র সোলামাইয়েদা আয়াত উনানব্বই সাতচল্লিশ কাফারা আদায় করা কাফারা চার প্রকার যথা এক কসমের কাফারা খ ভুলবশত কোণের কাফারা গ স্ত্রীর সাথে জিহার করার কাফারা ঘ রমজানের রোজার কাফারা এ সকল ব্যাপারে কাফারা ওয়াজিব হয়ে গেলে তৎক্ষণাৎ কাফারা আদায় করা ইমানের দাবি আটচল্লিশ সতর ঢাকা হজরত রসুল করিম সাল্লাহ আলহিহাসাল্লাম ইরশাদ করেন আল্লাহ পাকের উপর এবং কিয়ামতের দিনের উপর যে ইমান রাখে সে যেন কাপড় পরে হাম্মামে যায় অর্থাৎ মানুষদের সম্মুখে দিয়ে সতর খুলে না যায় সূত্র তিরমিজি শরীফ খণ্ড দুই পৃষ্ঠা একশো সাত ঊনপঞ্চাশ কোরবানি করা হজরত জায়েদ ইবনে আরকাম রাজুল্লাহ আনহু রিওয়ায়ত আছে একদা সাহাবাই কিরাম রাজুল্লাহ আনহু হজরত রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের নিকট আর্জ করলেন ইয়া রসুল্লাহ এই কুরবানি কী জিনিস হজরত রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বললেন এটা তোমাদের পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লামের তারিকা সাহাবিগণ আরজ করলেন হুজুর আমরা এর প্রতিদানে কী পাব হজরত রাসুল্লাহ করিম সাল্লাহ আলাইসাল্লাম বললেন প্রত্যেকটি পশমের পরিবর্তে এক একটি নেকি পাবে সূত্র ইবনে মাজাহ পৃষ্ঠা দুইশো ছাব্বিশ কুরবানির ফজিলত সম্বন্ধে আরও অনেক হাদিস রয়েছে পঞ্চাশ মৃত ব্যক্তির দাফন কাফন করা হজরত জাবির রাজিউল্লাহন থেকে রিওয়ায়ত আছে হজরত রসুল করিম সাল্লাহ আলহিহাসাল্লাম বলেন যখন তোমরা কোনো মুসলমান ভাইকে কাফন দাও তখন ভালোভাবে কাফন দেবে সূত্র মুসলিম শরীফ খণ্ড এক পৃষ্ঠা তিনশো ছয় একান্ন ঋণ শোধ করা হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিউল্লাহ হতে রিওয়ায়ত করেন রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেন আল্লাহর রাস্তায় শহীদ হতে পারলে সব গুণা মাফ হয়ে যায় কিন্তু পরের ঋণ অর্থাৎ বান্দার যে কোনো প্রকার হক মাফ হয় না সূত্র মুসলিম শরীফ খণ্ড দুই পৃষ্ঠা একশো পঁয়ত্রিশ সুতরাং খুব বেশি জরুরি দরকার ও একান্ত অপারগতা ব্যতীত ঋণ গ্রহণ করাই অনুচিত তারপরেও ঠেকায় পরে ঋণ গ্রহণ করলে ব্যবস্থা হওয়ার সাথে সাথেই তা পরিশোধ করে দেওয়া ইমানের দাবি যাতে করে কর্জদারকে কষ্টে না ফেলা হয় মুসলমান ভাইগণ পরের কাছে ঋণগ্রস্ত থাকা বড় মারাত্মক কথা চিন্তা করে দেখুন শহীদের মর্তবার মতো বড় মর্তবা আর কার হতে পারে অথচ সকল প্রকার গুণা মাফ হলেও বান্দার হক মাফ হবে না বাহান্ন ব্যবসা বাণিজ্যের সততা বজায় রাখা হজরত রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেন সত্যবাদী খাঁটি বিশ্বস্ত কারবারি ব্যবসায়ী হাসরের ময়দানে নাবিগণ সিদ্দিকগণ ও শাহিদগণের সঙ্গে থাকবেন সূত্র তিরমিজি শরীফ খণ্ড এক পৃষ্ঠ দুশো তিন তিপ্পান্ন সত্য সাক্ষ্য দেয়া আল্লাহ তালা বলেন সত্য গোপন করো না অর্থাৎ সত্য ঘটনা জেনে তা লুকিয়ে রেখো না যে তা লুকিয়ে রাখবে তার আত্মা পাপিষ্ট সূত্র সুরাবাকারা আয়াত দুইশো তিরাশি সত্য ঘটনার জেনেও প্রয়োজনের সময় সাক্ষ্য না দিয়ে গোপন করা দূরস্থ নয় ইমন সংশ্লিষ্ট ছয়টি কাজ যা আপনজনের সাথে সম্পৃক্ত চুয়ান্ন বিবাহের দ্বারা চরিত্র রক্ষা করা হজরত রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেন যে হে যুব সমাজ তোমাদের মধ্যে যে স্ত্রীর ভরণ পোষণের বন্দোবস্ত করতে পারে তার বিবাহ করা উচিত কেননা বিবাহ করলে চক্ষুর হেফাজত হয় এবং কামরে দমন হয় বুখারি খণ্ড দুই পৃষ্ঠা সাতশো আটান্ন ও মুসলিম শরীফ খণ্ড এক পৃষ্ঠা চারশো উনপঞ্চাশ পঞ্চান্ন পরিবারবর্গের হক আদায় হজরত রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেন নিজের পরিবার পরিজনের জরুরত পূর্ণ করার জন্য খরচ করাই মালের সদ্য ব্যবহার সূত্র মুসলিম শরীফ নিজের পিতামাতা ছেলে মেয়ে স্ত্রী ও চাকর বাকর গোলামবাদী ইত্যাদি পরিবারভুক্ত পরিবার পরিজনের হক শুধু তাদের খাওয়ানো পড়ানো আর স্বাস্থ্যবান গড়ে তোলার নাম নয় বরং তাদের কোরআন হাদিস দিন বিষয়ে শিক্ষাদান করা চরিত্রবান করতে চেষ্টা করা কুকর্ম কুসর্গ কুশিক্ষা থেকে বাঁচিয়ে রাখা এবং তাদের সাথে নরম ব্যবহার করাও তাদের হক বা প্রাপ্য এই হক আদায় করা ইমানের শাখা ছাপ্পান্ন পিতামাতার খেদমত করা হজরত রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেন পিতামাতার খুশিতে আল্লাহ খুশি এবং পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি নিহিত সূত্র তিরমিজি শরীফ খণ্ড দুই পৃষ্ঠা নয় অন্য হাদিসে আছে সন্তান পিতামাতার চেহারার দিকে মোহব্বতের নজরে একবার তাকালে তার আমল নামায় একটি কবুল হজের সব লেখা হয় সাতান্ন সন্তান লালন পালন করা সন্তানদেরকে দিনই ইলম ও আদব কায়দা শিক্ষা দেওয়াও লালন পালনের অন্তর্ভুক্ত একটি দায়িত্ব হজরত রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি তিনটি মেয়ে হবে আর সে তাদেরকে যত্নের সাথে ইসলামী আদব আখলাক দিবে এবং তাদেরকে স্নেহের সাথে লালন পালন করবে সে নিশ্চয়ই বেহেস্তে প্রবেশ করবে সূত্র আল আদাবুল মুফরাদ লিল মুখারি পৃষ্ঠা সাতত্রিশ আটান্ন আত্মীয়তা রক্ষা করা হজরত রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেন যে আত্মীয়বর্গের সাথে অসত্য ব্যবহার করবে সে বেহেস্তে যেতে পারবে না সূত্র বুখারি খণ্ড দুই পৃষ্ঠা আটশো পঁচাশি ও মুসলিম খণ্ড দুই পৃষ্ঠা তিনশো পনেরো আত্মীয় বলতে মাতা পিতা ভাই বোন চাচা ফুফু ভাতাজিয়া ভাতিজা ভাতিজি ভাগ্নি ভাগিনা মামা খালা নানা নানি দাদা দাদি ইত্যাদি সবাই অন্তর্ভুক্ত উনষাট মনিবের ফরমানবাদ হওয়া হজরত রাসুল্লাহ করিম সাল্লাহ আলহিহাল্লাম ইরশাদ করেন গুলাম যদি মনিবের অনুগত্য থেকে আল্লাহর ইবাদত করে তাকে দ্বিগুণ সব দেওয়া হবে গুলাম যদি মনিবের অনুগত্য থেকে আল্লাহর ইবাদত করে তাহলে তাকে দ্বিগুণ সব দেওয়া হবে সূত্র বুখারি খণ্ড দুই পৃষ্ঠা তিনশো ছেচল্লিশ ইমান সংশ্লিষ্ট আঠারোটি কাজ যা লোকেদের সাথে সম্পৃক্ত ষাট ন্যায় বিচার করা হজরত রাসুল করিম সাল্লাহ আলহিহাসাল্লাম ইরশাদ করেন সাত প্রকার লোককে আল্লাহ তালা কিয়ামতের দিন সে স্থায়ী স্থান দেবে তন্নদেহ ন্যায় বিচারক একজন সূত্র বুখারি খণ্ড এক পৃষ্ঠ নব্বই একষট্টি জামাতের সাথে ঐক্যবদ্ধ থাকা ও জিহাদ করা হজরত রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেন আল্লাহ তালা আমাকে যে পাঁচটি কাজের হুকুম করেছেন তোমাদের আমি সেই পাঁচটি কাজের হুকুম করছি ক ইমামের তথা ইসলামের রাষ্ট্রপ্রধানের আদেশ শ্রবণ করা খ সেই আদেশ খুশির সাথে পালন করা গ দিন প্রচার করা এবং দিন প্রচারার্থে জিহাদ করা ঘ দিন ইমান রক্ষার্থে হিজরত করা এবং স্বদেশ ও স্বজন ত্যাগ করা ও খাঁটি মুসলমানদের জামাতের সাথে একত্রবদ্ধ হয়ে থাকা অর্থাৎ তাদের আকিদা থেকে সামান্যতম ভিন্ন আকিদা পোষণ না করা যে জামাত ছেড়ে অর্ধহাত পরিমাণ দূরে সরে পড়েছে অর্থাৎ নতুন কোনো আকিদা গ্রহণ করেছে সে ইসলামের রজ্জুকে গর্দান থেকে ফেলে দিয়েছে সূত্র তিরমিজি শরীফ খণ্ড দুই পৃষ্ঠা একশো তেরো থেকে একশো চোদ্দ জামাতের সাথে থাকার অর্থ এই যে আকাইদ আমলের বিষয়ে আহলে হকের পাইবরি করা আলে হকের অনুসরণ করা যে সকল হক্কানি আলিম উলামা ও দিনদার মুসলমান কোরআন ও সুন্নাহ মেনে চলে তারাই আহলে হক বাষট্টি রাষ্ট্রপ্রধানের অনুগত্য করা হজরত রাসুল্লাহ করিম সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেন আমি তোমাদের অসিয়ত করছি আল্লাহ তালার ভয় সবসময় দিলে জাগন রূপে রেখো এবং ইসলামী রাষ্ট্রপ্রধান ও খলিফা একজন হাফসি গোলাম হলেও তার আদেশ শ্রবণ করে তা পালন করো তিরমিজ শরীফ খণ্ড এক পৃষ্ঠা তিনশো ইসলামী রাষ্ট্রপ্রধানের অনুগত্য করা জরুরি কিন্তু রাষ্ট্রপ্রধান যদি ইসলামী নীতিবিরোধী কোনো ফরমান জারি করে তবে তা মানা জাহিজ নয় তেষট্টি দুপক্ষের কলহ মিটিয়ে দেওয়া আল্লাহ তালা ইরশাদ করেন কোনো দুই দল মুসলমান যদি ঝগড়া লড়াই করে তবে তাদের মধ্যে মীমাংসা করে দেও এই ক্ষেত্রে যদি এক দল অন্য দলের উপর অত্যাচার করে তবে অত্যাচারীদের বিরুদ্ধে লড়াই করে যে যাবৎ না তারা আল্লাহর দিকে রজ্জু করে সূত্র সুরাজুহরাত আয়াত নয় চৌষট্টি সৎ কাজের পরস্পরের সহায়তা করা আল্লাহ তালা বলেছেন সৎ কাজ ও পরহেরাজগারির বিষয়ে একে অন্যের সহায়তা করো সুরামাইদা আয়া দুই আপেক্ষের বিষয় আজকাল কেউ যদি পরহেরাজগারি অবলম্বন করে ধর্ম পালন করা শুরু করে তাহলে তাকে সহায়তা তো দূরের কথা তাকে উল্টো আরও ঠাট্টা বিদ্রুপ করা হয় আর যদি কেউ কোনো ভালো কিছু শুরু করে তবে তৎসংশ্লিষ্ট সব বোঝা তারই মাথার উপর ফেলে রাখা এবং সেই সৎ কাজকে তার ব্যক্তিগত ভেবে অন্যরা তার কোনো সহযোগিতা করতে চায় না এটা উচিত নয় পঁয়ষট্টি আমল বিল মারুফ ও নাহি আনিল মুনকার করা আমল বিল মারুফ অর্থ নিজে সৎ কাজ করার পাশাপাশি অপরকে সৎ কাজের দিকে দাওয়াত দেয়া এবং নাহি আনিল মুনকার অর্থ নিজে অসৎ কাজ থেকে বিরত থাকার পাশাপাশি অন্যকে অসৎ কাজের নিষেধ করা আল্লাহ তালা বলেন তোমাদের মধ্যে এমন একদল লোক হওয়া আবশ্যক যারা মানুষকে দিনের দিকে ডাকবে তারা অপরকে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ হতে ফিরিয়ে রাখতে চেষ্টা করবে যারা এরূপ হবে তাদেরই ইহলৌকিক ও পরলৌকিক জীবন সার্থক ও সফলকাম সুরাহ আলে ইমরান আয়াত একশো চার শিশুটি হদ বা ইসলামী দণ্ডবিধি কায়েম করা হজরত রাসুল করিম সাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন একটি হদ কায়েম করা চল্লিশ দিনের বৃষ্টি অপেক্ষা অধিক ভালো অর্থাৎ সুসময়ে চল্লিশ বার বৃষ্টি হলে দেশে যত পরিমাণ বরকত আসে একটি হদ কায়েম করলে তদপেক্ষা অধিক বরকত আসে ইবনে মাজা পৃষ্ঠা একশো বিরাশি সাতষট্টি জিহাদ করা বা দিন জারি করার জন্য যথাযথ চেষ্টা করা আল্লাহ তালা ইরশাদ করেন তোমাদের উপর জিহাদ ফরজ করা হলো রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন জিহাদ কেয়ামত পর্যন্ত জারি থাকবে সূত্র আবুদাউদ শরীফ খণ্ড এক পৃষ্ঠা তিনশো তেতাল্লিশ ও শরীফ খণ্ড এক পৃষ্ঠা আঠারো এই হাদিস দ্বারা বোঝানো হয় আখেরি উম্মতের জন্য শুধু ব্যক্তিগত ইবাদত নাজাদের জন্য যথেষ্ট নয় বরং আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো এবং প্রয়োজনে সশস্ত্র জিহাদে অংশগ্রহণ করা যান বিসর্জন দিতে প্রস্তুত থাকা জরুরি আটষট্টি আমানতধারী ও দেয়ানতধারী রক্ষা করা রাসুল করিম সাল্লাহ আলহিহসাল্লাম ইরশাদ করেন যার মধ্যে আমানতধারী নেই তার ইমান নেই বাইহাকি শরীফ আবুল ইমান খণ্ড চার পৃষ্ঠা আটাত্তর মিসকাত শরীফ খণ্ড এক পৃষ্ঠা পনেরো ঊনসত্তর মানুষকে কার্যে হাসানা দেয়া হাদিস শরীফে বর্ণিত আছে দান করলে দশ গুণ সোয়াব পাওয়া যায় আর কার যে হাসানা দিলে আঠারো গুণ সব অর্জিত হয় সূত্র ইবনে মাজাহ পৃষ্ঠা একশো পঁচাত্তর সত্তর পাড়া প্রতিবেশীর সাথে সদ্য ব্যবহার করা রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আল্লাহর উপর এবং কিয়ামত দিবসের উপর ইমান বজায় রাখতে চায় সেই জন্য পাড়া প্রতিবেশীর সঙ্গে সদ্য ব্যবহার করে এবং তাদেরকে কষ্ট না দেয় সূত্র বুখারি শরীফ খণ্ড দুই পৃষ্ঠা আটশো উননব্বই একাত্তর কারবারের মধ্যে সততা ও সদাচার অবলম্বন করা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন ব্যবসায়ীদেরকে কিয়ামতের দিন ভীষণ প্রকৃতির ফাসিক রূপে ওঠানো হবে কিন্তু যারা আল্লাহর বয় দিলে রেখেছে সদাচারের সাথে বিশুদ্ধ কারবার করেছে এবং সত্য কথা বলেছে তারা নাজাত পাবে সূত্র তিরমিজি খরিফ খণ্ড এক পৃষ্ঠা দুশো তিরিশ বাহাত্তর অর্থ সম্পদের সদ্ব্যবহার করা আল্লাহ তালা বলেছেন অনর্থক অপচয় করো না সুরা আরাফ আয়াত একত্রিশ বুখাই শরীফে আছে হজরত রসুল্লাহ সাল্লাহ আলহিহসাল্লাম বলেছেন আল্লাহ তোমাদের তিনটি কাজ পছন্দ করেন না অতিরিক্ত কথা বলা অর্থের অপচয় করা এবং অতিরিক্ত প্রশ্ন ও তর্ক বহাস করা সূত্র বুখারি শরীফ খণ্ড পৃষ্ঠা দুইশো তিয়াত্তর সালামের জবাব দেওয়া হজরত রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেন এক মুসলমানের উপর অন্য মুসলমানের পাঁচটি হক আছে ক সালাম দিলে সালামের জবাব দেয়া রুগ্ন হলে সেবা শুশ্রূষা করা গ মৃত্যুবরণ করলে দাফন কাফন করা ঘ ডাক দিলে বা দাওয়াত দিলে সে ডাকে সাড়া দেয়া উ হাঁচি দিলে জবাব দেয়া সূত্র মুসলিম শরীফ খণ্ড দুই পৃষ্ঠা দুইশো তেরো চুয়াত্তর হাঁচিদাতার জবাব দেয়া হাঁচিদাতার জবাব হচ্ছে হাঁচিদাতা হাঁচি দিলে যখন আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুক্রিয়া আদায় করবে তখন শ্রবণকারী ইয়ারহামুকাল্লাহ বলে তাকে দোয়া দেবে হাঁচিদাতার জবাবে এই দোয়া দানের তাৎপর্য হচ্ছে মুসলমান ভাইয়ের খুশিতে খুশি হওয়া এবং তার দুঃখে দুঃখিত হওয়া অর্থাৎ এই দোয়ার মাধ্যমে প্রকাশ করা হচ্ছে যে তার সামান্যতম খুশিতেও আমরা খুশি পঁচাত্তর কাউকেও কোনোরূপ কষ্ট না দেয়া হজরত রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে মুসলমান সেই ব্যক্তি যে হাতের দ্বারা মুখের দ্বারা বা অন্য কোনো ব্যবহারের দ্বারা কাউকে কোনোরূপ কষ্ট দেয় না অর্থাৎ সে কারো কোনো ক্ষতি করে না বুখারি শরীফ খণ্ড এক পৃষ্ঠা ছয় ছিয়াত্তর অবৈধ খেলাধুলা ও রং তামশা থেকে বেঁচে থাকা হজরত রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেন তিন প্রকার খেলা ব্যতীত যত খেলাধুলা আছে সবই অনর্থক এবং পাপের কাজ সে তিন প্রকার হচ্ছে জিহাদের জন্য তিন নিক্ষেপ শিক্ষা করা জিহাদের জন্য ঘোরা দৌড়ানো শিক্ষা করা এবং স্ত্রীর মন রক্ষার্থে তার সাথে কিছু হাসি রসিকতা করা সূত্র তিরমিজি শরীফ খণ্ড এক পৃষ্ঠা দুইশো তিরানব্বই আল্লাহ তালার হুকুম পূর্ণ করার জন্য শক্তি ও সুস্থতা জরুরি সেই নিয়তে কিছু ব্যায়াম শরীরচর্চা বা জাইজ খেলাধুলা অনর্থ কাজের মধ্যে সামিল নয় সাতাত্তর রাস্তা হতে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলাকে হাদিস শরীফে ইমানের সবচেয়ে ছোট শাখা হিসেবে বলা হয়েছে হাদিসে বর্ণিত আছে যে ইমানের সত্তরের উপর শাখা আছে তন্মধ্যেও সর্বনিম্ন শাখা হলো রাস্তা হতে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা সূত্র মুসলিম শরীফ খণ্ড এক পৃষ্ঠা সাতচল্লিশ প্রিয় পাঠক এখন আমরা প্রত্যেকে নীরবে একটু চিন্তা করে দেখি উল্লেখিত ইমানের শাখাসমূহের কতগুলো আমাদের হাসিল হয়েছে আর কতগুলো হাসিল হয়নি যেগুলো আমাদের হাসিল হয়েছে তার উপর আল্লাহ তালার শুক্রিয়া আদায় করি আর যা এখনও হাসিল হয়নি তা হাসিল করার জন্য হক্কানি আলিমগড়ের পরামর্শ অনুযায়ী প্রচেষ্টা চালিয়ে যায় এবং পূর্ণাঙ্গ ইমান হাসিল করে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনে তৎপর হই ইমানের শাখা প্রসঙ্গে এখানে অতি সংক্ষেপে যত সামান্য আলোচনা করা হয়েছে দলিল প্রমাণসহ বিস্তারিত জানার জন্য হাকিমুল উম্মাদ মুজাদ্দিদুল মিল্লাত হজরত মাওলানা আশরাফ আলী থানবির রহিমুল্লাহের অমর গ্রন্থ ফুরুল ইমান পাঠ করুন এছাড়াও হজরত থানবি রহিমুল্লাহের হায়াতুল মুসলিমিন হাক্কুল ইসলাম বেহেস্তি জেওয়ার সাফায়ে মুআমালাত এবং তার পছন্দনীয় ইমাম গাজালি রহিমুল্লাহের তালিমুদ্দিন প্রভৃতি কিতাব সহিহ ইসলামী জিন্দগি গঠন ও ও পরিপূর্ণ ইমান ও আমল অর্জনের জন্য বড়ই উপকারী এ পর্যন্ত সহি ইমান আকিদার বিবরণ পেশ করা হলো এ সকল ইমান আকিদার মধ্যে মানুষেরা যে পরিবর্তন করে ভ্রান্ত আকিদার জন্ম দিয়েছে তা এখন বর্ণনা করা হচ্ছে যাতে সেসব ভ্রান্ত আকিদা থেকে বেঁচে থাকা যায়